জাহদাম রদিল্লাহ তাল্লাহতে বর্ণিত তিনি বলেন আমরা আবু মুসা রদিল্লাহ তাল্লাহ্ন এর নিকট ছিলাম এ সময় মুরগির গোস্ত সম্বন্ধে আলোচনা উঠল তথায় তাইমুল্লা গোত্রের এমন লাল বর্ণের এক ব্যক্তি উপস্থিত ছিল যেন সে মাওয়ালি অর্থাৎ রমুক কৃতদাসদের একজন তাকে খাওয়ার জন্য ডাকলেন তখন সে বলল আমি মুরগিকে এমন বস্তু খেতে দেখেছি যাতে আমার ঘৃণা জন্মেছে তাই আমি শপথ করেছি যে তা খাব না আবু মুসা রাজিল্লাহ তাল্লাহ্ন বললেন আসো আমি তোমাকে এ সম্পর্কে হাদিস শোনাচ্ছি আমি কয়েকজন আশআরি ব্যক্তির পক্ষে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নিকট সাওয়ারি চাইতে যাই তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন আল্লাহর কসম আমি তোমাদের সাওয়ারি দিব না এবং আমার নিকট তোমাদের দেওয়ার মতো কোনো সাওয়ারিও নেই এ সময় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এর নিকট গণিমতের কয়েকটি উট আনা হলো তখন তিনি আমাদের খোঁজ নিলেন এবং বললেন সেই আশআরি লোকেরা কোথায় অতপর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম উঁচু সাদা চুলওয়ালা পাঁচটি উট আমাদের দিতে বললেন যখন আমরা উট নিয়ে রওনা দিলাম বললাম আমরা কি করলাম আমাদের কল্যাণ হবে না আমরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নিকট ফিরে এলাম এবং বললাম আমরা আপনার নিকট সাওয়ারির জন্য আবেদন করেছিলাম তখন আপনি শপথ করে বলেছিলেন আমাদের সাওয়ারি দেবেন না আপনি কি তা ভুলে গিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন আমি তোমাদের সাওয়ারি দেইনি বরং আল্লাহ তালা তোমাদের সাওয়ারি দান করেছেন আর আল্লাহর কসম আমার অবস্থা এই যে ইনশাআল্লাহ কোনো বিষয়ে আমি কসম করি এবং তার বিপরীতটি কল্যাণকর মনে করি তখন সেই কল্যাণকর কাজটি আমি করি এবং কাফফারা দিয়ে শপথ হতে মুক্ত হই